হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখী হও রেখো ইমান নির্ভেজাল সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখী হও রেখো ইমান নির্ভেজাল কাছে রও বা দূরে রও তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর কাছে রও বা দূরে রও তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান মুসলমান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পড়ে থাক পড়ে থাক যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পড়ে থাক পড়ে থাক ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান রক্তে তোমার যদি জলে থাকে শাহাদাতের আগুন লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন রক্তে তোমার যদি জলে থাকে শাহাদাতের আগুন লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন চে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মুয়াজিন যে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে দিন ছিঁড়ে ফেলো সব মায়ার বাঁধন জীবনের পিছুটান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান মুসলমান মুসলমান তুমি তো